একটি ফরজিয়াত দায়িত্ব পালনের জন্য আল্লাপাক আমাদেরকে এই উত্তরা এগারো নম্বর সেক্টর বাইতন্নুর জামে মসজিদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালার আজকের তৃতীয় দিনে সলাতুল মাগরীবের পরে হজ সংক্রান্ত কিছু বিষয়ে আমরা আলোচনা করার এবং শোনার আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে বসেছেন এখনও আল্লাহর মেহমান হন নাই আল্লাহর মেহমান হওয়ার নিয়ত করেছেন যখন আল্লাহ সুবান তালা সেখানে যাওয়ার তৌফিক দিবেন তখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবান মেহমান হিসাবে গণ্য হবেন ইনশাআল্লাহ এজন্য হাজিদের আরেক নাম হলো দুইউফুর রহমান দুইউফুর রহমান মানে রহমানের মেহমান আমরা হজের কার উদ্দেশ্যে আমরা হজ করতে যাই বলেন তো দেখি কি উদ্দেশ্যে হজ করতে যায় দুইটা জিনিস লাগবে একটি হলো হজের আমার উদ্দেশ্য কি আরেকটি হলো কার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে যাব আর আমার মূল হজের উদ্দেশ্যটা কি আমাদের দেখা যায় অনেকের নিয়তে গণ্ডগোল কিন্তু আল্লাহ সুবাহতাল্লাহ সবাব দেন কিসের ভিত্তিতে নিয়তের ভিত্তিতে ইন্নামাল আমালু নিয়াত নবী প্রত্যেকটি আমলের স্বভাব নির্ভর করে নিয়াতের উপরে আমরা আমাদের দেশের অনেক ভাই বোন হজে যায় আমি জিজ্ঞাসা করি ভাই আপনি হজে যাচ্ছেন কেন কি উদ্দেশ্যে যাচ্ছেন আর কার উদ্দেশ্যে যাচ্ছেন তো এই নিয়তেই জানে না অধিকাংশ হাজি সাহেব ভাই বোনেরা নিয়তে পরিষ্কার নাই নিয়তে বিশুদ্ধ নাই নিয়তে গণ্ডগোল তো দেখা যায় এই হাজি সাহেব হজের আগে যেমন সেরেক করত হজ থেকে আসি সেরেকের মাত্রা আরো বেড়ে যায় অনেক হাজি সাহেব আছে হজ থেকে আসার পরে সিরকের মাত্রা আরো বেড়ে গেছে কুফরের মাত্রা আরো বেড়ে গেছে বেদাতের মাত্রা আরো বেড়ে গেছে তারপরে আল্লাহর নাফরমানি হজের আগে যা ছিল হজের পরে আরো হজের লাইসেন্স যেহেতু পেয়ে গেছে হাজি লাইসেন্স আলহাজ হয়ে গেছে তখন অপরাধের মাত্রা আরো বেড়ে যায় এই বেড়ে যাওয়ার কারণ হল যে তার নিয়াত বিশুদ্ধ ছিল না কি উদ্দেশ্যে হজে যাবেন কার উদ্দেশ্যে যাবেন এই বিষয়গুলো নিয়ত পরিষ্কার ছিল না এজন্য হজ করার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই জন্য হজ ট্রেনিংয়ের এক নম্বরে যে জিনিসটি জানতে হবে সেটি হলো হজের উদ্দেশ্য কি আমি কি উদ্দেশ্যে হজ করব। আপনারা বলেন তো দেখি কি উদ্দেশ্যে হজে যাবেন যে কি উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আর বাকিদের কোনো নিয়তে নাই উদ্দেশ্য হয় নাই এমনি ঘুরে আসবেন যাই নাকি কোনো নিয়ত নাই ফরজ আদায় করবেন জি আলহামদুলিল্লাহ ফরজিয়ত আদায় করার জন্য জি তবে মূল যে উদ্দেশ্যে হজ সেই উদ্দেশ্যটা হলো তাওহিদের প্রশিক্ষণ হজের মূল উদ্দেশ্য হলো কি তাওহিদের আল্লাহ সুবানতালার একত্ববাদের প্রশিক্ষণ একত্ববাদের ট্রেনিং নেওয়ার জন্য হজ আপনি যে ৩০ দিন চল্লিশ দিন থাকবেন এবং হজের যে মূল দিনগুলো এই দিনগুলোতে হজের যত কার্যক্রম আছে হজের যত আনুষ্ঠানিকতা কার্যক্রম দেখবেন প্রত্যেকটি আবাদতের সাথে প্রত্যেকটি আমলের সাথে আল্লাহ সুবাহতালার তাওহিদ জড়িত আল্লাহ পাকের একত্ববাদ জড়িত এখানে মূল উদ্দেশ্য হলো আমার হজের লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং নেওয়া এটা লা ইলাহা ইল্লাল্লাহর চূড়ান্ত ট্রেনিং সর্বোচ্চ ট্রেনিং বিভিন্ন জায়গায় ট্রেনিং হয় দেখা যায় তিন দিনের ট্রেনিং পাঁচ দিনের ট্রেনিং সাত দিনের ট্রেনিং প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকটা জিনিসের একটা ট্রেনিং হয় না তা আমি আপনি যে ইমান এনেছি ইমানের চূড়ান্ত ট্রেনিং ইমানের সর্বোচ্চ ট্রেনিং হলো হজ্জে বাইতুল্লাহ এই জন্য দেখেন আপনি এটা সহজে বুঝতে পারবেন নবী সাল্লামের উপরে একটা আয়াত নাজিল হয়েছে আরাপার ময়দানে বিদায় হজের দশম হিজড়ির নয় জিলহজ তারিখে আরাপার ময়দানে সুরা আল মায়দার তিন নম্বর আয়াত নাজিল হয়েছে এই আয়াতটা হজের আগ পর্যন্ত নাজিল হয় নাই যখন হজে গেছেন হজ সম্পন্ন হয়েছে তখনই আল্লাহ সুবান তালা এই আয়াতটা নাজিল করছেন আয়াতটার অর্থ কি আলিয়া আলিয়াউমা আকমাল তোলাকুম দিন আকুম ওয়া তো আলাইকুম নির্মাতি ইসলাম আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন আলিয়া উমাক মালতোলাকুম দিন আকুম আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের কারা এই তোমাদের কারা আমরা মানে মুসলিমেরা মুমিনেরা তোমাদের দিন তোমাদের দিন মানে কি দিন দুই রকমের পৃথিবীতে একটা হলো দিন ইল্লা আর একটা হলো দিন ইল কুফর কাফেরদেরও দিন মুশ্রিকদেরও দিন আবার আল্লাহরও দিন আছে একটা দিনে হক একটা দিনে বাতেল আল্লাহ পাক বলতেছে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করলাম তোমাদের দিন মানে দিনে হক যেটা হলো ইন্দিন ইসলাম ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম আজকে মানে কোন দিন আল্লাহ পাক বলছেন আজকে আলিয়াও আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এই আজকের দিনটা কোন দিন যে দশম হিজড়ির নয় জিল হস এটা মনে রাখবেন এই আলিয়াউম মানে দশম হিজড়ির নয় জিল হস আল্লাপাক বলতেছেন আলিয়াউমা আকমাল তোলাকুম দিন আকুম আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তাহলে এতদিন এত এবাদত ফরজ হয়েছে সলাদ ফরজ হয়েছে সিয়াম ফরজ হয়েছে জাকাত ফরজ হয়েছে আরো কতগুলো এবাদত বন্দীকে ফরজ হয়েছে কিন্তু আল্লাপাক দিন পরিপূর্ণ হয়েছে এই কথা বলেন নাই কারো আমরা এতদিন পর্যন্ত কিন্তু দিন পরিপূর্ণ হবার ঘোষণা আসে নাই ঘোষণা আসছে কখন হজ সম্পন্ন করার পরে দিন পরিপূর্ণ হবার ঘোষণা আসছে তাহলে আমার আপনার মধ্যে এতদিন পর্যন্ত দিনের অনেক জিনিসের ঘাটতি ছিল কিন্তু হজ করার পরে আর দিনের কোনো ঘাটতি আমার আপনার মধ্যে থাকবে না কারণ এই দিন পরিপূর্ণ যেই জায়গায় দিন পরিপূর্ণের ঘোষণা আসছে যে আরাফার ময়দানে আয়াত নাজিল হয়েছে ইহুদিরা এসে ওমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালকে বলল যে ওমর তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে আল্লাহ যদি আমাদেরকে এই আয়াতটা দিত তা আমরা ওই দিনকে সেরা ঈদের দিন বানায় নিতাম আল্লাহ পাক যদি আমাদেরকে এরকম আয়াত দিত ওমর আদি আল্লাহ তালু বলেন আল্লাহর কসম এই আয়াতটা যখন নাজিল হয় আমি ওমর সামনে বসা ছিলাম সুহান আরাফার ময়দানে বিদায় হজের নয় জিলহজ তারিখে আল্লাহ সুবান তালা এই আয়াত নাজিল করছেন তাহলে এই আয়াত যেখানে নাজিল হয়েছে আপনি যাবেন কোথায় সেখানে একবারে গোড়ায় যেখানে আয়াতটা নাজিল হয়েছে আলিয়াম আকমাল তোলাকুম দিনাকুম সেই জায়গায় আল্লাহ সোবান আপনাকে নিচ্ছেন এই তালিম দেওয়ার জন্য যে বান্দা আজকে তোমার জীবনের তোমার দিনও তোমার জন্য পরিপূর্ণ করে দিলাম সুহার আল্লাহ তাহলে হজ থেকে আসার পরে দিনের আর কোনো ঘাটতি আল্লাহর ওই বান্দার মধ্যে থাকতে পারে না সুহার আল্লাহ এমন একটা এবাদত হজ অন্য কোনো এবাদতের বিনিময়ে সরাসরি জান্নাতের ঘোষণা দেওয়া হয় নাই হজের ব্যাপারে কি বলছেন নবিসাম আল উমরা তৈলাল উমরা কাফারাতুল্লিমা বাইনা ওয়াল বলেন হজ্জে এমন একটি যার প্রতিদান জান্নাত বিকল্প কিছু নাই এমন একটা ইবাদত হজ্জুল মাবরুর যে লাইসা লাহু জাযাউন জান্না এটার যা যা একটাই মাত্র সেটা জান্নাত সুহার তাহলে এমন কোন আবাদত পাইবেন যে সরাসরি যে এটা করলেই জান্নাত এরকম কিন্তু সরাসরি ঘোষণা কোন আবাদতের ক্ষেত্রে আসে নাই এটা হজের ক্ষেত্রে নবিসাম বলছেন হজ্জুল মাবরুর লাইসালাহু এটার একমাত্র প্রতিদান হজ্জ মাবরুরের প্রতিদানটাই হলো জান্নাত সুহান আল্লাহ এটা এমন একটা আবাদত এই আবাদত করার পরে আল্লাহর বান্দা মাসুম হয়ে যায় সোহার আল্লাহ নবী আসলেরা পৃথিবীতে একমাত্র মাসুম আর কোন মানুষ পৃথিবীতে মাসুম নয় কিন্তু এই আবাদতটা করলে নবিসাম বলছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো কোনো প্রকারের গুনার কাজ করে নাই হজের মধ্যে কোনো ভুল ত্রুটি করে নাই কোনো গুনার কাজ অন্যায় কাজ করে নাই সে এমন ভাবে হজ থেকে ফিরে আসলো কায়া উমিন উম্মহ যেন তার মা আজকে তাকে প্রসব করেছে একেবারে মাসুম হয়ে গুণা থেকে মুক্ত হয়ে সে হজ থেকে ফিরে আসলো সুহার আল্লাহ তাহলে এটা এমন এক আবাদত যে আবাদত মানুষকে মাসুম বানাই দেয় তাহলে এই যে আবাদতের ফজিলত গুলো যা কিছু বুঝলাম এইটার মূলে হইল লা ইলাহ ট্রেনিং এজন্য নবী সাল্লামের চূড়ান্ত কথা মানকানা আখেরা জান্না যে ব্যক্তির সর্বশেষ আখের কালাম হবে ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে যার চূড়ান্ত কালাম আখের কালাম আখের কালাম তো বুঝেন আখের কালাম মানে কি শেষ কথা আখের কালাম মানে আর কোনো মুলামুলি নাই আর দামাদামি নেই এটাই চূড়ান্ত কথা হইলে নাও না হয় নিও না দেখবেন যে আরবদের দোকানে গেলে <laughs> আরবেরা আপনি যদি বেশি মুলামুলি করেন আর কইছে আশারা দারাম আশারা রিয়াল আপনি কইলেন যে খামসা শেষে এই লোক বলে দিচ্ছে সামানিয়া রিয়াল আখের কালাম বাস আর কোনো কথাবার্তা নাই এটা আখের কালাম হইলে নাও না হয় চলে যাও রো এখান থেকে চলে যাও আর নেওয়া যাবে না তাই আখের কালাম মানে চূড়ান্ত কথা কারণ এই তাওহিদটাই হলো লাহ ইল্লাল্লাহ যদি আমার চূড়ান্ত কথা হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লাহ উপরে থাকি তাহলে দেখালাল জান্না তাহলে হজের উদ্দেশ্য হলো আমি ইল্লাল্লাহ ট্রেনিং নিতে যাব। কিসের জন্য যাব লাহ ট্রেনিং নেওয়ার জন্য যাতে আমার লাহ আখের কালাম হয় চূড়ান্ত কথা চূড়ান্ত কালাম যেন আমার লাহ থাকে এটা ট্রেনিং নেওয়ার জন্য আমি হজে যাবো তাহলে হজের থেকে আসার পরে আল্লাহর কোনো বান্দা যদি তাওহিদের ট্রেনিং নিয়ে আসে এই লোক বাংলাদেশে আসি কোন কবরের সামনে যায় সেজদা করতে পারে কোন কবরবাসীকে সেজদা করতে পারে সেজদা করবে কাকে একমাত্র আল্লাহ খালি আল্লাহকে বলবেন না একমাত্র থাকতে হবে আল্লাহ সুর আল ফাতেহার মধ্যে শিখাইছেন ইয়া কানা বধু বা ইয়া কানা এখানে আল্লাহ আমরা আপনার আবাদত করি কথা বলা হয়নি বলা হয়েছে কি আমরা একমাত্র আপনার আবাদত করি একমাত্র বা একমাত্র সাহায্য প্রার্থনা করি আপনার কাছে একমাত্র লাগবে তাহলে আল্লাহর কোনো বান্দা হজ থেকে এসে দুনিয়ার কোন শির্কের সাথে তার কোনোদিন আপোষ থাকতে পারে না সে শির্কের বিরুদ্ধে বড় মুজাহিদ কারণ সে তাহিদের ট্রেনিং নিয়ে আসছে সেই একজন আল্লাহর একত্ববাদী মমিন সে হলো মিল্লাতে ইব্রাহিম হানিফা সে এখন একনিষ্ঠ একজন মুমিন কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে হজ করে আসিও সেরেক করে অসংখ্য ভাই বোনদেরকে আমরা দেখি হজ করে আসতে তাও দুনিয়া সিরকে বড়া তার চিন্তা চেতনা সেরেক আকিদায় সেরেক আমলে সেরেক সব জায়গায় সেরেক আর সেরেক সেরেক থাকতে পারে নাই কারণ সে তো ট্রেনিং নিতে যায় না সে পিকনিক করতে গেছে সে তো সেখানে ঘুরতে গেছে দেখবেন যে অনেকে মালয়েশিয়া যায় কেউ যায় বেড়ানোর জন্য কেউ যায় চাকরি করার জন্য কেউ যায় ট্রেনিং নেওয়ার জন্য আমাদের ইউনিভার্সিটি থেকে টিচারদেরকে পাঠাইতেছে মালয়েশিয়া ট্রেনিং নেওয়ার জন্য যারা যায় ঘুরে ঘুরে বেড়ায় আসার জন্য তারা বেড়ায় চলে আসে মালয়েশিয়া কি সুন্দর দেখে সবকিছু প্রাকৃতিক দৃশ্য এটা সেটা দেখে চলে আসে যারা টাকা ইনকাম করতে যায় তারা কিছু টাকা পয়সা নিয়ে আসে আর যারা ট্রেনিং নিতে যায় তারা ট্রেনিং নিয়ে অনেক কিছু শিখে সার্টিফিকেট নিয়ে আসে ঠিক হজে ওই রকম হজে কেউ যায় পিকনিক করার জন্য ঘুরার জন্য যে দেখে আসলো ঘুরে গাড়ি আসলো বাস তার ঘুরাই হবে যে ব্যক্তির নিয়ত যেটা করবে তার উদ্দেশ্য সেটাই হবে ঘুরতে গেলে ঘুরাই হবে আর যদি সে তাওহিদের ট্রেনিং নিতে যায় তো সে তাওহিদের পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়ে সে আসবে এই জন্য আপনাদেরকে আগে নিয়ত বিশুদ্ধ করতে হবে যে আমরা যাবো কি উদ্দেশ্যে তাওহিদের ট্রেনিং নেওয়ার জন্য এই পৃথিবীতে যত নবী এসছেন সব নবীর দাওয়াত ছিল তাও দাওয়াত দাওয়া ওয়ালাকাত আনি আমি পৃথিবীতে প্রত্যেক উম্মার কাছে রাসূল আর আমার রাসূলদের দাওয়াত ছিল আনি দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তার তাগুত পরিহার করো এটাই হলো নবীওয়ালা দাওয়াত নবীওয়ালা কাজ এই হজ্জে বায়তুল্লাহর মধ্যে নিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে ফাগুলাকে যেই জায়গায় পালাইবেন আরাফার ময়দানে যেই জায়গায় পা আপনার আমার গুণাগারদের পাগুলা যেখানে পড়বে এই আরাফার ময়দান এমন এক ময়দান যেই ময়দানে আদম আলহিসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহাম পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে আসছেন সবার পা মোবারকগুলোই আরাফাতের ময়দানে পড়ছে সেই নবীদের পায়ের দুলার সাথে আপনার ফাটা লাগবে এখানে আপনাকে আমাকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেই নবীওয়ালা তাওহিদের দাওয়াত তোমাকে এমন ট্রেনিং যে পায়ের দুলার সাথে তোমার পাশ মিলানো হচ্ছে আল্লাহর গড়ের চতুর্পাশে যে জায়গাটা তাওয়াপ করবেন এই জায়গায় সমস্ত আম্বিয়া আলহিমসালামের পা মোবারক করছে সেই পাগুলার সাথে আমার আপনার গুণাগারদের পাগুলা মিলবে যাতে আমার আপনার মধ্যে ওই নবীদের খাসিয়ত নবীদের বৈশিষ্ট্য নবীদের কাজগুলো যাতে আমার আপনার মধ্যে আসে এজন্য ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে এইভাবে ঘুরানো আল্লাহর উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য হল আম্বিয়া আলহিমসালামের যে তাওহিদি দাওয়াত তাদের যে চিন্তা চেতনা আকিদা আমল আখলাক সেটা যেন আপনার মধ্যে আসে এজন্য আল্লাহর ঘরে চতুর্পাশে নবীদের পায়ের সাথে আপনার পা লাগতেছে মদিরা মনোবারা যাচ্ছেন যেই মদিনার অলিতে গলিতে রাস্তায় আল্লাহ রসুল সাল্লাম এবং এই জমিনের সবচেয়ে বড় আল্লাহর অলি সাহাবাই কারাম সেই সাহাবাই কারামদের পায়ের দুলা পায়ের সাথে এই দুলাগুলো মিশেছে মিশে আছে আপনার আমার গুণাগারদের পায়ের ধুলাগুলা পাগুলা সেখানে যে মিশবে সাহাবাই কেরামের আখলাখ যাতে আমাদের মধ্যে আসে এই জন্য মিশবে এই জন্য মদিনা মোনাবারা যত বেশি পারবেন খালি পায়ে হাঁটবেন খালি পায়ে হাঁটবেন যে দুলাবালি আপনার পায়ে লাগুক আর দোয়া করবেন যে আল্লাহ এই রাস্তাগুলো দিয়ে আমি যে রাস্তাগুলো দিয়ে হাঁটতেছি আজ থেকে তেরো চোদ্দশো বছর আগে সে আল্লাহ রসুলের সাহাবিরা এই রাস্তাগুলো দিয়ে হাঁটছেন চলাফেরা করছেন আল্লাহ রসুল সাল্লাম এই রাস্তাগুলো দিয়ে হাঁটছেন এই মসজিদে নবীতে নবী সালাম ইমামতি করছেন আল্লাহ রসুলের সাহাবিরা এখানে চলা তাদাই করছেন আল্লাহ তাদের আখলা তাদের আকিদা তাদের আমল আমার মধ্যে চলে আসুক সুহান আল্লাহ নিয়ত পরিষ্কার করে যেতে হবে বাংলাদেশ থেকে আগে তাহলেই আপনার এই হজ্জে বায়তুল্লার কাজ সম্পন্ন হবে সুন্দরভাবে হবে আচ্ছা প্রথম গেল আমার হজের উদ্দেশ্য হইল কি লাইলাহিল্লাহ ট্রেনিং নেওয়ার জন্য এটা আমার চল্লিশ দিনের ট্রেনিং তিরিশ দিনের ট্রেনিং শুধু আমি লাইলাহিল্লাহ ট্রেনিং নিব দুই নম্বর হলো কার জন্য যাব হজে কার জন্য যাবেন বলেন দেখি হ্যাঁ হজে যাবেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্য মানে আল্লাহর ঘরের উদ্দেশ্যে পুরানে কারিমে আল্লাহ সুবান বলছেন হাজ্জা ফালা ওয়ালিল্লাহ মানে হজটা হবে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করে তাহলে হজের উদ্দেশ্য হবে আল্লাহর উদ্দেশ্যে কেউ কেউ বলে যে আমি হজে যাইতেছি যে মদিনা জিয়ারত করার উদ্দেশ্যে মদিনা জিয়ারত করব কিন্তু মদিনা জিয়ারত আমার হজের মূল উদ্দেশ্য না হজের মূল উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছি তার সাথে মদিনা তো জিয়ারত হবেই কিন্তু মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আমি হজে যাচ্ছি না এই নিয়ত পরিষ্কার করতে হবে অনেকে মনে করে যে হজে যাচ্ছে মদিনা জিয়ারত করার জন্য মদিনার গুরুত্ব বেশি না মসজিদে হারামের গুরুত্ব বেশি বলেন তো মসজিদে হারামে আল্লাহ আকবার এক ওক্ত সলাত আদায় করলে লক্ষের উপরে আর মসজিদে নবীতে এক হাজার এক হাজার সহি হাদিস হলো এক হাজার পঞ্চাশ হাজারের যে হাদিসটি এটা দরিফ দুর্বল হাদিস আপনি দেখবেন মসজিদে নবীতে সুন্দর করে খচিত অক্ষরে এই সহি হাদিসটা লেখা আছে যে এখানে এক রাখা সলাদ আদায় করলে এটা খাইরুমিন আলফে সলা এটা এক হাজার অন্যান্য মসজিদের এক হাজার সলাতের থেকে উত্তম এই এই হাদিসটা মসজিদ নবীর ভিতরে লেখা আছে মসজিদ নবীর ভিতরে পঞ্চাশ একটা কিন্তু লেখা নাই আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন যে কোনটা সহি হাদিস ওখানে সহিটাই লেখা আছে মসজিদ নবীর ভিতরেই আছে তাহলে মসজিদে নবী সম্মানিত জায়গা তিন মসজিদের একটা মসজিদ নবী সালাম অবশ্যই আমাদের রাসুল সম্মানের পাত্র কিন্তু আল্লাহ থেকে তো বেশি সম্মানের পাত্র না নবী সালাম যতই মহব্বত যতই সম্মান করি কিন্তু আল্লাহ থেকে বেশি হ্যাঁ, তাহলে আমি যাব আল্লাহর ঘরের উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে নিয়ত থাকবে এটা এই আল্লাহ পাক বারবার বলছেন ওয়ালিল্লাহি হবে লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে এই নিয়তগুলো আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘরের উদ্দেশ্যে এবং লা ইলাহা ইল্লাল্লাহর ট্রেনিং নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে হজ্জা বায়তুল্লাহ যাওয়ার আসার কাজগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমাদের সময় অল্প এই অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু এখানে হলো মূল হজ আপনি হজে যদি চল্লিশ দিন থাকেন চল্লিশ দিন কিন্তু হজের কাজ নাই হজের কাজ হলে অল্প কয়দিন হজের কাজ শুরু হবে আপনার আট তারিখ থেকে জিল হজের আট নয় দশ এগারো বারো তেরো এই তেরো চোদ্দ পর্যন্ত ধরেন এই ছয় সাত দিনের মধ্যে আপনার হজের যতগুলো কাজ আছে সবগুলো কাজ শেষ হয়ে যাবে এর আগে পরে হলেও আপনি বরকত হাসিলের উদ্দেশ্যে মসজিদে হারামে সলাত আদায় করলেন মসজিদে নবীতে সলাত আদায় করলেন অন্য অন্য কাজ করলেন কিন্তু মূল হজের কাজ হলো এই কয়টা দিন এই এক সপ্তাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই এক সপ্তাহ কাজ এই এক সপ্তাহ কাজটা হজ কয় রকমের বলেন তো দেখি হজ কয় প্রকার তিন প্রকারের হজ একটা হলো হজ্জে এফরাদ হজ্জে কারাম হজ্জে তামাত্ম অধিকাংশ হাজি ভাইয়েরা হজ্জে তামাত্মই করে থাকেন যারা হজ্জে তামাত্ম এবং হজ্জে কারান করবেন তাদের শুরু হবে দ্বিতীয় part second part first part তো উমরা হয়ে গেছে প্রথম ধাপে উমরা এক অংশ হয়ে গেছে দ্বিতীয় অংশের কার্যক্রম শুরু হবে আর যারা হজ্জে এফরাত করবেন তাদের তো এটাই কাজে একটাই তাদের কাজে শুধু হজ তাহলে এই কাজটা শুরু হবে কয় তারিখ থেকে শুরু হওয়ার কথা আট তারিখ সকালবেলায় আপনার ওই দেখবেন যে কিতাবের সাথে প্র্যাকটিক্যাল অনেক কিছু মিলবে না কিতাবে লেখা আছে একরকম হাদিসে লেখা আছে একরকম ওখানে গিয়ে দেখবেন যে কিছু জায়গায় কিতাবের সাথে মিলবে না এটা কিতাবের সাথে না মিলার কারণ হলো বর্তমান প্রেক্ষাপট যে ওইভাবে মিলাই করতে গেলে দেখা যায় ব্যবস্থাপনায় কিছু সমস্যা ঘটে এই জন্য ওই আপনার কিতাবের সাথে কিছু জিনিস গরমিল হবে আপনার কিতাবে সব জায়গায় বইতে দেখবেন যে আটে জিলহজ সকালবেলায় ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ মসজিদে হারামে পড়ে আপনি মিনার উদ্দেশ্যে রওনা দিবেন কিন্তু দেখবেন যে আপনি আট তারিখ সকালবেলায় মক্কাতে কেউ নাই কারণ সাত তারিখ রাত্রেই আপনাকে ওই মিনাতে নিয়ে যাওয়া হবে কারণ আট তারিখ সকালবেলায় নিতে গেলে ব্যবস্থাপনায় লক্ষ লক্ষ মানুষ তাদেরকে নেওয়া অনেক কঠিন ব্যাপার এজন্য রাত্রে নিয়ে যায় এজন্য আপনি আবার বসে থাকবেন না না আমার কিতাবে লেখা আছে আট তারিখ ফজরের পরে আমি আগে যাব না এই কথা বলে আবার বসে থাকবেন না বসে থাকলে আপনি একা একা যাইতে পারবেন না সমস্যায় পড়বেন কারণ ওখানে লক্ষ লক্ষ মানুষ আপনার তাবু যেখানে সব তাবু একরকম এক ডিজাইনের নাম্বার খুঁজে পাওয়া রোড খুঁজে পাওয়া এটা অনেক কঠিন ব্যাপার এবং আলেমা যারা আরবি জানেন তারাও খুঁজে পান না এক একজন বিশ মজিদবার হজ করিয়েও রাস্তা হারায় বসে থাকেন প্রতিবারে মনে হয় নতুন এই মিনা আরাপাত মুজদালিফা এগুলো যতবার যাবেন প্রতিবারে আপনার কাছে নতুন আপনি যত পুরাতন হন ওখানে যদি বলেন যে আরে মিয়া আমি দশ বার হজ করছি বিশ বার হজ করছি সব চিনি কাজ হবে না এজন্য আপনার দল যখন চলে যাবে মিনা আপনিও তাদের সাথে চলে যাবেন যখন সবাই আরাফাতে যাবে আপনিও আরাফাতে যাবেন যখন সবাই মুজদালিফে যাবে আপনিও মুজদালিফে যাবেন যখন সবাই মিনায় আসবে আপনি মিনায় আসবেন আমাদের প্রথম কাজ হলো যে মিনা আরাফাত মুজদালিফা জামারাতে গমনের প্রস্তুতি এতদিন পর্যন্ত আপনি অবস্থান করতেছেন মক্কা মদিনা বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় কিন্তু হজের এই কয়টা দিন আপনি আর হোটেলে থাকতে পারতেছেন না এই হজের উদ্দেশ্যে আপনি হোটেল থেকে বের হইবেন তাহলে বের হওয়ার আগে কিছু প্রস্তুতি আছে না এই জন্য দেখবেন যে হজে যাওয়ার সময় আরেকটা আলাদা ব্যাগ দেওয়া হয় ওই ব্যাগটার নাম হলো মিনার ব্যাগ ব্যাগের নামে হলো মিনার ব্যাগ এটা মিনা যাওয়ার সময় নিয়ে যাবেন সাথে করে এজন্য সাথে ব্যাগটা দেওয়া হয় ছোট একটা ব্যাগ এই ব্যাগটার মধ্যে কিছু জিনিস প্রস্তুতিমূলক সাথে রাখতে হবে একটা হলো আপনি এহরাম তো এক সেট পরবেন আর এক সেট কাপড় ওই ব্যাগে রাখবেন এই কয়দিনে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার একবারে সবসময় লাগে ওষুধপত্র লাগে তারপরে আপনার কিছু খাওয়া দাওয়ার অল্প জিনিস নিয়ে যাবেন কারণ খাবার দাবার দিলেও সেখানে মিনায় মুজদালিফায় বিভিন্ন সময় দেখা যায় কিছু খাবার দাবার লাগে শুকনা সামান্য খাবার নিয়ে গেলেন তারপরে আপনার এই টিস্যু পেপার নিয়ে গেলেন যা যা মোটামুটি না নিলেই নয় এইরকম কিছু হালকা পাতলা জিনিস তারপর মোজদালিফায় আপনার কোনো বিছানাপত্র নাই মোজদালিফায় আরাপাতে কোনো বিছানা নাই আরাপাতে তো তাবু দেওয়া হয় নিচে বা বসা তসার কিছু ব্যবস্থাপনা থাকে কিন্তু মোজদালিফায় কিছুই নাই উপরে তাবুও নাই নিচেও কিছু নাই তাহলে ওখানে বিছানোর জন্য আপনার একটা বেডশিট লাগবে কিছু লাগবে এই জাতীয় হালকা জিনিসগুলো আপনি ওই ব্যাগে ঢুকাই নেবেন ঢুকাই আপনি হজের উদ্দেশ্যে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এরপরে আপনি যদি হজ্জে তামাত্ম করেন অথবা হজ্জে তামাত্ম করেন তা আপনি তো একবার উমরা করে হালাল হয়ে গেছেন স্বাভাবিক পোশাকে স্বাভাবিক জীবনযাপন করতেছেন তাহলে আজকে আবার আপনাকে নতুন করে এহরাম আবার নতুন করে শুরু করতে হবে আর যদি আপনি হজ্জে কারাম করেন তো আগের এহরামেই আছেন আর নতুন করে এহরামের দরকার নাই হজ্জে এফরাত যদি করেন তাও আপনি কিন্তু এহরামেই আছেন তো মিকাতার আগে থেকে আপনি এহরাম নিয়েই আছেন তাহলে এফরাদ আর কারাম করলে আজকে নতুন করে আর এহরামের দরকার নাই কিন্তু হজ্জে তামাত্ম হলে আপনি সাত তারিখ রাত্রে আবার নতুন করে এহরাম লাগবে আর এহরামের নিয়ম কারণ তো আপনারা এই দুই দিনে শুনছেন এহরামের জন্য কিছু প্রস্তুতি আছে আপনার নখগুলা কেটে নেবেন গোপগুলা ছোট করে নেবেন আর দাড়িগুলা ভালো করে মুন্ডন করে নেবেন নাকি হ্যাঁ? যেহেতু আপনি হজে যাচ্ছেন এই কদিন আর সেভ করতে পারবেন না এই জন্য ভালো করে সেভ করে নিবেন আল্লাহ পাক যাদেরকে আল্লাহর দেখার তৌফিক দিচ্ছেন যারা আল্লাহর মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করছেন তারা প্রত্যেকে ওয়াদা করে নেবেন জীবনে যা গুণা করে ফেলছি আজকে থেকে আর এই হজ্জে বায়তুল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই দাড়িতে হাত দিব না আর দাড়ি মুন্ডন করবো না এইটা কবিরা গুণা এটা কিন্তু তবা না করলে আল্লাহ সুবান মাফ করবেন না তাহলে আমার এই কবিরা গুণা থেকে হজের সাথে সাথে আপনি তবা করে ফেলবেন তাহলে আর আপনার এটা কাটার দরকার নাই দাড়িতে হাত দিবেন না কিন্তু গোপগুলা ছোট করে নেবেন তারপরে বগলের নিচের পশম নাবের নিচের পশম যা যা পরিষ্কার করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন এটা হলো এহরামের জন্য সুন্নত কাজ এরপরে আপনি সাত তারিখ দেখবেন যে সলাতুল আশা মসজিদে হারামে পড়লেন পড়ার পরে আপনাকে মোয়াল্লামেরা বলে দিবেন গাইডেরা বলে দিবেন যে রাত্রে বারোটা বা একটায় বা তিনটায় আমাদের ডাক আসবে আপনারা সবাই রেডি হয়ে থাকেন সেই অনুযায়ী আপনারা এশার সলাত আদায় করে এসে খাওয়া দাওয়া করে তো গোসল করে ফেলবেন এহরামের জন্য এহরামের জন্য গোসল করলেন অজু করলেন দুই রাখা তাহিয়াতুল অজু সলাত আদায় করলেন আর ফরজ নামাজের পরে হইলে দুই রাকাত আদায় করার দরকার নেই নবী সাল্লাম ফরজ সলাতের পরেই এহরাম বেঁধেছেন এই জন্য আর দুই রাকাত সলাত লাগবে না কিন্তু যদি ফরজ সলাতের ওয়াক্ত না হয় তাহলে আপনি দুই রাকাত তাহিয়াতুল অজুর সলাত আমাদের দেশে আবার কেউ কেউ বলে যে এহরামের নামাজ এহরামের কোনো নামাজ নাই নামাজটা হলো তাহিয়াতুল অজু আপনি যে অজু করলেন অজুর পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নত না আপনি দুই রাকাত তাহিয়াতুল অজুর সুন্নত সলাত আদায় করবেন করার পরে এবার স্বাভাবিক কাপড় সাপড় যা আছে সব খুলে ফেলবেন একটা নিচে এহরামের কাপড় পরলেন উপরে একটা গায়ে দিলেন বাস এর বাহিরে গেঞ্জি জাঙ্গিয়া বা অন্য কোনো কাপড় চোপড় আর কিছু থাকতে পারবে না তবে গড়ি থাকতে পারবে আংটি থাকতে পারবে এই জাতীয় জিনিস যেগুলো মোবাইল থাকতে পারবে এগুলো সাথে রাখতে পারবে কিন্তু আর অন্য কোনো সেলাইযুক্ত কাপড় থাকা যাবে না আর মা বোনদের স্বাভাবিক পোশাকে থাকবে তারা তারা সেলাইযুক্ত পোশাক পরিধান করতে পারবেন তবে তাদের দুটো বিষয় খেয়াল রাখতে হবে যে হাত মোজা পরা যাবে না আর মুখকে একেবারে সংযুক্ত নেকাব লাগানো যাবে না মানে যেটা কাপড়ের মুখের সাথে লেগে থাকে এইরকম নেকাব এহরাম অবস্থায় দেওয়া যাবে না তবে আপনি পর্দা করতে হবে আবার এহরাম অবস্থায় নেকাব দেওয়া যাবে না বলে একবারে মুখ খুলে রাখবেন তাও না এজন্য দেখবেন যে এটার জন্য হাজির মা বোনদের জন্য একটা ইয়া পাওয়া যায় ক্যাপ পাওয়া যায় ওই ক্যাপ দিয়ে যেটা মুখের সাথে সংযুক্ত থাকবে না একটু আলাদা থাকবে সামনে সেটা দিয়ে মুখমণ্ডলকে ডেকে রাখতে হবে এজন্য মুখমণ্ডল ডাকা থাকবে কিন্তু ওই নেকাব ব্যবহার করা হবে না এইভাবে মা বোনেরা স্বাভাবিক পোশাক পরিধান করবেন আর পর্দার সাথে থাকবেন হজে গিয়ে আবার কোনো কোনো মা বোন দেখা যায় বেপর্দা হয়ে যায় যে সবার সাথে দেখা করে সবার সাথে কথা বলে মানে হজের ক্ষেত্রেও শালীনতা পর্দা এগুলো ভালোভাবে রক্ষা করতে হবে আর পুরুষেরা জুতা পড়তে হবে যেগুলো টাকনো খোলা থাকে উপরের অংশ খোলা থাকে অর্থাৎ স্যান্ডেল পরিধান করলেন আর মাথায় কোনো টুপি দেওয়া যাবে না টুপি পরিধান করা যাবে না পাগড়ি পরিধান করা যাবে না অর্থাৎ এহরামের যে বিধিবিধান আছে এগুলো মেনে আপনি এহরাম পরে বসে থাকলেন এহরাম পরে আপনি বসে থাকবেন নিয়ত করার দরকার নেই নিয়ত করবেন যখন আপনি ওই ঘর থেকে বের হবেন যখন মোয়াল্লেম বলবে যে যে ভাই আসেন আমাদের গাড়ি আসতেছে আপনারা বের হয়ে চলে আসেন তো এই এটা কিন্তু কঠিন অপেক্ষার জিনিস আপনি ওই দিন থেকে শুরু করে মনে করবেন যে আমি জিহাদের জিহাদে নামতেছি এখানে কিন্তু অনেক কষ্টের জিনিস আছে হজের যত আরামদায়ক হোক কিন্তু আজও পৃথিবীতে এটা কষ্টের জিনিস আপনাকে টাইম দিছে বারোটায় দেখা যাবে গাড়ি আসবো চারটায় আপনি চারটা পর্যন্ত বসে থাকতে হবে এখন যদি বলেন যে এই গাইড হেরে গালিগালা শুরু করেন যে হে বারোটায় বলছে গাড়ি আসে না কেন এটা তো হের নিয়ন্ত্রণে নাই এটা বাংলাদেশ থেকে যারা আপনাদেরকে গাইড দেন যারা নিয়ে যান ওখানে কিন্তু হজের নিয়ন্ত্রণ তাদের কাছে না হজের নিয়ন্ত্রণ সৌদি আলাদা মোয়াল্লেম আছেন তারা নিয়ন্ত্রণ করেন তারা গাড়ি দিবেন তারা নিয়ে যাবেন এখন এটা নির্দিষ্ট টাইমে নাও আসতে পারে অনেক দেরি হতে পারে আপনি বসে থাকবেন সারা রাতে বসে থাকবেন দেখা অথবা রাস্তার উপরে যে বসা রাখবো বলবে যে হ্যাঁ আমি বাংলাদেশে এত বড় চৌধুরী মানুষ ভুইয়া মানুষ আমি এত বড় নেতা মানুষ আমাকে আনি রাস্তার উপরে বসে রেখছে এখানে এত ঘন্টা অনেকে এরকম ঝগড়া করে হ্যাঁ, কিন্তু আল্লাহ স্পষ্ট বলছেন হজের ক্ষেত্রে এই জন্য পালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদা আলা এই ঝগড়ার বিষয়টা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন খবরদার হজের মধ্যে ঝগড়া করবা না ঝগড়ার বিষয় আছে বলেই আল্লাহ পাক এটাকে নির্দিষ্ট করছেন আপনি রাস্তার উপরে সারা রাত বসে থাকেন তো ঝগড়া করতে পারবেন না এই সারা রাত বসে থাকে এটা হজের আবাদত আচ্ছা আপনি প্রস্তুতি নিলেন প্রস্তুতি নিয়ে যখন ঘর থেকে বেরোবেন তবে আবার ঘর থেকে বাইরে রাস্তায় যায় নিয়ত করবেন না যেই হোটেলে যেখানে অবস্থান করতেছেন সেই হোটেলের ভিতরে নিয়ত করে ফেলবেন হজের নিয়ত হজের নিয়তটা কিভাবে করবেন যে হাজি সাহেবরা বলেন যারা হজে যাইবেন হজের নিয়ত কিভাবে করবেন লাভবাহিক হাত যান এই দুইটা শব্দ মনে রাখবেন আর বাকি লম্বা চূড়া না পারলে অসুবিধা নেই এই দুইটা লাভবাহিক হাজান অথবা লাভবাহিক আল্লাহ হাজান এটা বললেই আপনার হজের নিয়ত হয়ে যাবে বলেন তো দেখে লাভবাহিক হাজান লাভবাহিক হাজান আর এখানে যখন নিয়ত করবেন তখন বলবেন লাভবাহিক উমরাতান যখন আপনি এই এখান থেকে বিমানে উঠে যখন মিকাতের আগে নিয়ত করবেন তখন উমরার নিয়ত করবেন লাভবাইক উমরাতান আর উমরা শেষ হয়ে যাবে যেদিন হজের জন্য যাবেন সেদিন নিয়ত করবেন শুধু হজের লাভবাইক হাজান অন্যান্য জিনিসের নিয়ত মুখে উচ্চারণ না করলে অসুবিধা হয় না কিন্তু হজের নিয়তটা মুখে উচ্চারণ করতে হয় এজন্য এটা স্পষ্ট করে আপনাকে বলতে হবে লাভবাই হাজান এটা বলে আপনি সেই দিন হজের নিয়ত করে ফেললেন হজের নিয়ত করে এটা কিন্তু ঘরে থাকতে করবেন ঘর থেকে বাইর হয়ে না এটা খেয়াল রাখবেন যেই হোটেলে যে ঘরে আছেন সেই ঘরের ভিতরেই আপনি এহরাম করে নিয়ত করে ফেলবেন এই নিয়ত করার সাথে সাথে এবার এহরামের বিধিবিধান আপনার উপরে প্রযোজ্য হবে এই হলো আপনার প্রথম প্রস্তুতি গেল এরপরে আসেন মিনা ওই দিন রাত্রে গাড়িতে আপনাকে নিয়ে যাবে কোথায় মিনা মিনার তাবুতে নিয়ে যাবে মিনার থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে কিন্তু শয়তান মিনার আশেপাশে ঘোরাফেরা করে শয়তান সিনে আমাদেরকে বাংলাদেশ থেকে আমরা কারা কারা যাইতেছি শয়তানের কাছে লিস্ট আছে না কি নাই সরকারের কাছে যেমন লিস্ট আছে শয়তানের কাছে লিস্ট আছে যে বাংলাদেশ থেকে কারা কারা আসতেছে আপনারা ওখানে যাইতেছেন লাইলাহ ট্রেনিং নিতে তার অর্থ হলো শয়তানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে যাইতেছেন আপনি শয়তানের বিরুদ্ধে জেহাদ করবেন শয়তান কি বসে থাকবে শয়তানকে দেখে দেখে হাসবে শয়তান আরো কঠিন জেহাদ শুরু করবে আপনার বিরুদ্ধে আপনার যাতে হস্তা হজ মাবরুর না হয় এটা করার জন্য শয়তান চেষ্টা করবে এই জন্য দেখবেন যে ওই রাত্রে আপনার মিনায় গিয়ে মিনা তাবু খুঁজে পাওয়া খুব কঠিন গাড়িগুলো অনেক সময় এক মহিলা ওনার হাজব্যান্ডের জন্য এসে মরে যে দাঁড়ায় নাম হয়েছে শামসুল হোসেন শিশু ওনার স্ত্রী এসে দাঁড়ায় শামসুল হোসেন শিশু ভাই কি আছেন আপনার ওয়াইফ এসছেন আপনাকে খুঁজতেছেন থাকলে যান আর আমাদের প্রশ্নের জন্য কাগজগুলো যাই যে ভাই প্রশ্ন করতে চান কাগজ দেওয়া হবে আমরা আজানের পরে বাকি সময়ের মধ্যে আমরা প্রশ্নের উত্তর দেবো আজানের আগে হ্যাঁ, হাত উঠাইলে আমাদের মজিন সাহেব দিবেন যার যার প্রশ্ন আছে আপনারা প্রশ্নগুলো জমা দিয়ে দেন আজানের আগে যে আমরা আসছি মিনায় বলতেছি যে ওই রাত্রে দেখবেন যে মিনার গাড়ি যখন যাবে তো ঠিক মতো তাবু খুঁজে পাওয়া এটা অনেক কঠিন জিনিস দেখা যায় যে পরিচিত আগে যায় তাদেরকে দেখানো হয়েছে তাবু তারপরে তাবু খুঁজে পায় না সারা রাত তাবু মিনায় মিনায় ঘুরে খালে গাড়ি নিয়ে মানে শয়তান <laughs> সহজে আপনাকে মিনায় যে তাবুতে উঠবেন এটা করতে দিবে না এটা মানুষ বলে যায় রাস্তা হারাই ফেলায় ওই মিনার মধ্যে আচ্ছা আপনি গেলেন মিনার তাবুতে মিনার তাবুগুলো আলহামদুলিল্লাহ ভালো এসি আছে ভালো তাবু টয়লেটের ব্যবস্থাপনা আছে খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে আপনি একদিন থাকবেন সাত তারিখ রাত্রে গেলেন আট তারিখ আপনি পুরা দিন এখানে থাকবেন এখানে এই দিনটা আপনি গল্প গুজব না করে এখানে জেকে রাজকার আবাদত বন্দেগি তাজবি তাহালিল এগুলার মধ্য দিয়ে কাটাবেন আর প্রত্যেক ওয়াক্তে স্ব শ ওয়াক্তে সলাত আদায় করবেন তবে সলাদগুলো কসর হবে এখানে মিনার যে সলাদ হবে সেই সলাদ হবে কসর এটা হজর সফর এটা মুসাফিরের সফর না এই সফরটা হলো হজর সফর নবী সালামের সাথে যারা হজ করছেন সেখানে মক্কার সাহাবিরাও ছিলেন মদিনার সাহাবিরাও ছিলেন কিন্তু নবী সালাম মক্কার সাহাবিদেরকেও কসর করতে বলছেন মদিনার সাহাবিদেরকেও কসর করতে বলছেন অর্থাৎ এটা মুসাফিরের কসর না এটা হলো কিসের কসর হজর কসর এজন্য এই হজের যে কয়টা দিন আপনি সফরে থাকবেন এই কয়টা দিন আপনি মুসাফির কারণ আপনি তো এক জায়গায় থাকতেছেন না আপনি এই মক্কা মক্কা থেকে গেলেন মিনায় মিনা থেকে যাচ্ছেন আরাফাত আরাফাত থেকে যাবেন মুসদালিফায় আবার আসবেন মিনায় আবার মক্কায় আপনি তো দৌড়ের মধ্যে আছেন এটা আপনার হজের আলাদা একটা সফর তবে এখানে জমা করা যাবে না মিনাতে কি করবেন আপনি সবগুলো সলাপ পরিপূর্ণ আদায় করবেন জোহর সাইড রেখাত হাজর সাইড রেখাত এশা সাইড রেখাত এগুলো দুই রেখাত করা দুই রেখাত করবেন কিন্তু ওই ওয়াক্তে আদায় করবেন জমা করবেন না জোহরের ওয়াক্তে জোহর আসর ওয়াক্তে আসর মাগরীবে মাগরীব এসা এসা এরপরে আপনার আট তারিখে রাত্রে আপনারা যাবেন কোথায় আরাপাত আরাফাতের ময়দানটাই হলো হজ নবী সাল্লাম বলছেন আল হাজ্য আরাফা এটাই হলো হজর মূল ফরজ হজর ফরজ কয়টা তিনটা একটা হলো এক নম্বরটা এহরাম বাদা দুই নম্বরটা এই ওকফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা তিন নম্বরটা তাওয়াফে জিয়ারা বা তাওয়াফে ইফাদা এই তিনটা হলো হজর ফরজ এই ফরজের গুরুত্বপূর্ণ ফরজ হলো এই আরাফার ময়দানে অবস্থান এটা হলো আপনাকে আট তারিখ রাত্রে নিয়ে যাবে কোথায় আরাফার ময়দানে আরাফার ময়দানে গিয়ে এই আট তারিখ নয় তারিখ আপনি সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে থাকবেন এই দোয়াটা আরফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া সমস্ত নবীরা এই দোয়া করছেন এখানে দেখেন আল্লাহর কাছে কিছু ছাওয়ার কথা নাই দোয়াটার মধ্যে কিন্তু আল্লাহ আমার এটা দেন এটা দেন ওইটা দেন এখানে কিছুই নেই আছে আল্লাহর তাওহিদের ঘোষণা অর্থাৎ তাওহিদের ঘোষণা দেওয়া এটা সর্বশ্রেষ্ঠ দোয়া আপনি শুধু আল্লাহর তাওহিদের প্রচার করেন আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন না আপনার কি দরকার আল্লাহ কিন্তু জানেন এজন্য আরাফার ময়দানে যে দোয়া নবীরা শিখেছে সেই দোয়ার মধ্যে আল্লাহ আমার টাকা পয়সা খুব কষ্ট করতেছি আমার টাকা পয়সা দেন আল্লাহ আমার ছেলে মেয়ে দরকার ছেলে মেয়ে দেন আল্লাহ আমার জায়গা জমিন আরো দরকার ঢাকা শহরে দুইটা বাড়ি আল্লাহ আরো পাঁচটা বাড়ি করার তৌফিক দেন এই কথা কি দোয়ার মধ্যে আছে নাই কি আছে লা আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছেন আপনি শুধু কিন্তু এটাকে নবিসাম বলছেন যে এটা সর্বশ্রেষ্ঠ দোয়া এবং আমি আর আমার পূর্বে সব নবীরে এই দোয়াই করছি তাহলে এই দোয়া মানে আল্লাহর তাওহিদের ঘোষণা দেওয়া এটা শ্রেষ্ঠ দোয়া আপনি যদি তাওহিদের উপরে থাকেন আপনি কিছু আল্লাহর কাছে ছাওয়া লাগবে না আল্লাহ জানেন আপনার কি দরকার সেগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন সুহান আল্লাহ আরাফার ময়দানে অনেকে গল্প গুজব করে সময় কাটায় অনেকে যায় ঘুমায় থাকে অনেকে বেহুদা সময় নষ্ট করে এই আরাফার ময়দানের সময়টা প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ এখানে আপনি তাবর ভিতরে জিকে রাজকার আবাদত বন্দেগি তাজবি তাহালিলের মধ্যে বিশেষ করে দোয়া আর এখানে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দোয়া করবেন দাঁড়িয়ে দোয়া করাটা সুন্নত নবিসাম দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে অনেকে আবার জাবালে রহমতের দিকে ফিরে দোয়া করে জাবালে রহমতের দিকে ফিরে সুন্নত না সুন্নত হলেও ক্যাবলামুখী হয়ে আর জাবালে রহমতের উপরে উঠার মধ্যে কোনো বরকত নাই অনেকে দেখা যায় জাবাল রহমতে উঠার জন্য পাগল হয়ে যায় অনেকে আবার জাবাল রহমতকে যায় চুমা দেয় পাথর চুমা দেয় অনেক কিছু করে এই জাতীয় কিছু এগুলা সেখানে করা যাবে না আপনি তাবতে আছেন তাবতেই থাকেন জাবাল রহমত দেখতে চাইলে যায় হাঁটি আসতে পারেন দেখতে পারেন তারপর মসজিদে নামেরা গিয়ে সলাত আদায় করতে চাইলে সেখানে সলাত আদায় করতে পারেন তবে যতক্ষণ সময় এই আরাপায় অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আপনি আল্লাহর আবাদত বন্দেগি জিকির আসকারের মধ্যে অতিবাহিত করবেন আরাপার ময়দানে গোসল করা সুন্নত এই আপনি সকালে আবাদত শুরু করার আগে এখানে গোসলের ব্যবস্থা আছে আপনি গোসলও করে নিতে পারেন তাহলে একটা সুন্না আদায় হলো এবং পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি এখানে আবাদত বন্দী করলেন সূর্য অস্ত যাওয়ার পরে খেয়াল রাখতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে কোনো ক্রমে আরাফাতের ময়দান ত্যাগ করা যাবে না সূর্য অস্ত পর্যন্ত থাকতে হবে সূর্য অস্ত পর্যন্ত আজিব সূর্য সূর্যাস্তের পরে আপনি রওনা দিবেন কোথায় মুজদালিফা মজদালিফা আরেকটা পবিত্র ময়দান এখানে দুইটা পদ্ধতিতে আসা যাবে একটা হলো গাড়িতেও আসা যায় আবার হেঁটেও আসা যায় তো হেঁটে আসাটাই বেশি সুবিধা গাড়িতে আসার থেকে তবে যারা মুরব্বী যারা বয়স্ক তারা তো হেঁটে আসা কষ্টকর তারা কষ্ট করে হোক যেভাবে হোক গাড়িতে আসবেন কিন্তু যারা যুবক যাদের শক্তি আছে তাদের জন্য উত্তম হলো হেঁটে আসা আপনি ওখান থেকে সূর্যাস্তর পরে রওনা দিবেন তবে ওখানে শুধু জোহর এবং আসর আদায় করবেন আরাফার ময়দানে কিন্তু সূর্য ডুবার পরে আপনি রওনা দিবেন আরাফাত থেকে কিন্তু মাগরীব আদায় করা যাবে না আরাফাতে মাগরীব আদায় করবেন না মাগরীব এবং আশা দুইটা আদায় করবেন কোথায় মুজদালিফায় আর ওখানে শুধু জোহর এবং আসর আদায় করবেন আর নবী সাল্লাম আরাফার ময়দানে কোনো সুন্নত নফল আদায় করেন নাই এজন্য আপনি ওখানে কোনো সুন্নত নফল পড়বেন না খালি ফরজ পড়বেন আর ওখানে ফরজ নিয়ে একটা সমস্যা হয় একতলাপ হয় আমাদের বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানের তাবুগুলোতে অন্য দেশের তাপতে কোনো সমস্যা হয় না অন্যান্য দেশের যে সকল তাপ সেখানে কোনো সমস্যা নাই সমস্যা আছে এক জায়গায় বাংলাদেশ ভারত ইন্ডিয়ার তাবুগুলাতে দুই রকমের দেখা যায় কেউ বলে যে এখানে যে জোহরও চার রেখাত আসরও চার রেখাত কেউ বলে যে জোহর দুই রেখাত আসর দুই রেখাত তো যাই হোক ওইটা নিয়ে আপনি আরাফার ময়দানে ঝগড়া করার দরকার নাই আপনার মোয়াল্লেম আপনি যেই ট্রাভেলে যাবেন তারা যেভাবে আদায় করেন আপনি সেইভাবে আদায় করে নেবেন তাহলে আপনি আরাফাত থেকে আসলেন মুজদালিফায় মুজদালিফায় এসে মাগরীব এবং এশা আদায় করলেন মাগরীব এশা আদায় করে ভিতিরও আদায় করবেন মুজদালিফায় মাগরীবের ফরজ এশা দুই রাকাত আর ভিতির এটা আদায় করে আপনি ঘুমাই যাবেন অনেকে আবার পাথর নিয়ে ব্যস্ত থাকে পাথর নেওয়া কুড়ায় নেন পাথর নেবেন শেষে মানে রাত্রে শেষ ভাগে যখন আপনি চলে আসবেন সে সময় পাথর নিয়ে নিলেন আর এখানে ঘুমানোটা এবাদত এখানে জিকির আজকার দরকার নেই সারাদিন আপনি ওখানে আবাদত কি করছেন এখানে আসে খালি ঘুমাই এই ঘুমাই থাকাটাই আবাদত ফজরের আব্বাল ওয়াক্তে উঠবেন উঠে সলাতুল ফজর আদায় করে এরপরে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন একেবারে ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত অনেকে দেখা যায় রাতের বারোটায় রওনা দিকে দেয় রাত বারোটায় রওনা দিবেন যারা অসুস্থ দুর্বল নারী শিশু এরা কিন্তু যারা সুস্থ সবল তারা রাত বারোটা রওনা দেওয়া যাবে না ফজর আদায় করে দোয়া করে বর্ষা হয়ে গেলে তারপরে সেখান থেকে রওনা দিবেন মিনার উদ্দেশ্যে এরপরে আসি আমরা দশ তারিখের কাজ দশ তারিখে অনেকগুলা কাজ একসাথে পাঁচটা কাজ তবে এই কাজগুলো আবার এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত বিলম্ব করে করা যায় এক নম্বর কাজ হলো বড় জামারায় পাথর নিক্ষেপ করা দুই নম্বর কাজ যাদের উপরে হাদি জবাই করা ওয়াজিব তারা হাদি জবাই করা তিন নম্বর কাজ মাথা মুন্ডন করা চার নম্বর কাজ তাওয়াফে জিয়ারত ফরস তাওয়াব পাঁচ নম্বর কাজ সাই করা জামারায় প্রথম দিন শুধু একটা জামারায় নিক্ষেপ করতে হবে দশ তারিখে শুধু বড় জামারায় মানে আপনি বড় ছোট সিনার দরকার নাই ওখানে ঠিক করাই আছে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ একটার মধ্যেই মারতেছে ওইটার মধ্যে মারবেন জামারা পাথর নিক্ষেপের নিয়ম হলো সাতটা মারতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা একসাথে সাতটা মারে দিলে হবে না প্রত্যেকটা আলাদা আলাদা আল্লাহ আকবর প্রথমবার মারার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর পরের ছয়টায় শুধু আল্লাহ আকবর প্রতিটা সময় আল্লাহ আকবর বলবেন আর খেয়াল রাখবেন ওখানে ওই পাথরের উপরে মারার জন্য মানে যেই খুঁটিটা আছে ওই খুঁটির উপরে মারার জন্য খুঁটিকে লক্ষ্য করে মারবেন এখন খুঁটিতে লাগার পরে যদি এটা বাইরেও পড়ে যায় তাহলে অসুবিধা নেই আপনার মারা হয়ে গেছে খুঁটিতে যদি লেগে আর খুঁটিতে লাগে নাই খুঁটির কাছাকাছি গিয়ে নিচে পড়ে গেছে তাও মারা হয়ে যাবে কিন্তু যদি সেটা আপনি মারছেন খুঁটি বরাবর কিন্তু যাই ফুটছে ওই পাশে তাহলে এটা হবে না এটা আবার পুনরায় আপনাকে এটা মারতে হবে হ্যাঁ, আবার মানে খেয়াল রাখতে হবে হাউসের ভিতরে ফুটছে কিনা আমার এটা হাউজের বাইরে গেলে তাহলে ওইটা আবার মারতে হবে এইভাবে খেয়াল করে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সুন্দরভাবে তাড়াহুড়ার কিছু নাই সেখানে আপনি প্রথম দিকে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে ওখানে জামারা ঢুকে প্রথম দিকে মারতে যাবেন না মানে প্রথমে দেখবেন যে অনেক মানুষ খুব ভিড় কিন্তু আপনি আরো সামনে চলে যাবেন সামনে ওই পাশে চলে যাবেন দেখবেন যে সামনের দিকে খালি মানে সব মানুষ ওখানে তো বিশাল আবেগ নিয়ে যায় তো প্রথমে দেখলেই মনে করে যে শয়তানের এখন কি করবে না কি করবে মানে জজবা উঠে যায় যে পারে না শয়তানের এখন ধরি বেলায় যে বাংলাদেশ থেকে আসছি এত কষ্ট করে আর শয়তান এখানে বসে থাকবি পারলে জোতা দিয়ে পিটাই ঝাড়ু দিয়ে পিটাই যা করে শয়তানের ওইটাকে এই জন্য আল্লাহ রসুলাম শয়তান বলেন নাই ওটার নাম হলো জামারা এটা অত্যন্ত নবিসাম বলছেন বিশাকিনা প্রশান্ত চিত্তে আল্লাহর জিকির মনে করে এখানে পাথর মারতে হবে এখানে শয়তান মারা না এজন্য ওই রকম আবেগ পোষণ করা যাবে না তা এই জন্য সবাই এই দিক থেকে মারা শুরু করে আসেই আর দেরি নেই এজন্য প্রথম দিকে দেখবেন যে অনেক ভিড় কিন্তু আস্তে করে একটু সামনে যাবেন দেখবেন যে ওই পাশে কেউ নাই একবারে খালি আপনি সেখানে দাঁড়া দাঁড়া সারাদিন মারতে পারেন এই বিষয়টা খেয়াল রাখলে আর জামার এখনো অসুবিধা হবে না আচ্ছা জামারার প্রথম দিন একটা আর এগারো তারিখ বারো তারিখ তিনটা জামারা তিন সাথে একুশ একুশ করে মারবেন আর যদি তেরো তারিখে অবস্থান করেন তেরো তারিখেও মারতে হবে তবে খেয়াল রাখতে হবে এগারো তারিখ বারো তারিখ জোহরের পরে কঙ্কন নিক্ষেপ করবেন অনেকে আবার সকালবেলায় মারে বসে থাকে দশ তারিখ হবে সকালবেলায় সূর্য উদয়ের পর থেকে শুরু করে জোহরের আগ পর্যন্ত এটা হলো উত্তম সময় এর আগে পরেও করা যাবে ওজোরের কারণে আর দ্বিতীয় দিন এগারো তারিখ বারো তারিখ হবে জোহরের পরে স্টার্ট হবে জোহরের পরে অনেকে দেখা যায় সকালবেলায় যায় মারি চলে আসে যে এত জামেলায় যাওয়া যাবে না মানে ওই ওরকম যে কিছু কিছু বাংলাদেশি ভাইদেরকে দেখা যায় যে হজে যাবে যেদিন সেই দিন সাই করে সাই করে চলে আসে তো ব্যাপার আজকে সাই করছেন কেন পরে তাওয়াফের সাথে সাই করতে গেলে অনেক ঝামেলা এই জন্য আগে ভাগে করে ফেলছে মানে হজে এখন স্টার্ট হয় নাই সাই করে ফেলছে মানে শুক্রবারে মানুষের ঝামেলা বেশি এই জন্য জুমার নামাজ বৃহস্পতিবারে আদায় করে ফেলছে শুক্রবারে এত ঝামেলায় যাবে কিভাবে এরকম বাঙালিও আছে দেখবেন যে সাই করে বসে রয়েছে এখনো তাওয়াফ হয় নাই কিছু হয় নাই আগে সাই করে ফেলছে তো এরকম দেখা যায় টাইম হয় নাই এখনো ওয়াক্তই হয় নাই পাথর মারার সে সকালবেলায় পাথর মেরে বসে আছে এরকম অসংখ্য ভুল করে আমাদের ভাইয়েরা তো আপনার পাথর মারা হবে জোহরের পরে সূর্য পশ্চিম আকাশে ডলার পরে এটা খেয়াল রাখবে তাহলে জামারা গেল জামারা থেকে এসে হাদি ওইটা কিন্তু কোরবানি না কোরবানি এক জিনিস হাদি এক জিনিস হজে যেটা করা হবে এটা হাদি এটা হজ্জে কারান এবং হজ্জে তামাত্ম যারা করবেন তাদের জন্য এটা ওয়াজিব আর হজ্জে এফরাদের জন্য হাদি নেই হজ্জে এফরাদ করলে হাদি লাগবে না এই হাদি আপনি এই মিনা এবং মক্কার এই এরিয়ার মধ্যে জবাই করবেন কোরবানি করে নিলেন কোরবানি করার পরে তিন নম্বর কাজ মাথা মুন্ডন করা মাথা মুন্ডন করাটাই উত্তম মানে কসরের থেকে মাথা মুন্ডনটাই হলো উত্তম আর দুইটা আমরা আজানের পরে আলোচনা করছি গত বৎসর তো এই যে মানে সকাল মানে বিভিন্ন দেশের জন্য আলাদা করে সময় নির্ধারণ করে মানে গত বছর থেকে এটা করছে যে বাংলাদেশে আমাকে দিচ্ছে বারোটার পর থেকে এরকম প্রতিটা ওইটা যদি প্রশাসনিক এর জন্য করে তাহলে ওটাই মানতে হবে জি আগে এরা তো উশৃঙ্খল বাংলাদেশিরা শান্ত এই জন্য একবারে পরে দেয় বাকি যেই বিষয়গুলো আছে সংক্ষেপে আমরা শেষ করে দিচ্ছি তাহলে আমরা দশ তারিখের একটা কাজ হলো জামার আর পাতন নিক্ষেপ করা এটা এগারো তারিখে করতে হবে বারো তারিখে করতে হবে এগারো বারো ওয়াজিব তেরো তারিখে যদি থাকি তখন ওয়াজিব হবে না থাকলে লাগবে না আর হাদি যারা হজ্জের তামাত্ম হজ্জে কারান করব তাদের জন্য হাদি জবাই করা ওয়াজিব যারা ওখানে হাদি যাদের পক্ষ থেকে দেওয়া হবে তারা দেশে কোরবানি না করলে অসুবিধা নেই কারণ তারা তো দেশে নাই তবে ইচ্ছা করলে দেশেও কোরবানি দেওয়া যাবে কোরবানি আলাদা বিষয় হাদি আলাদা বিষয় হাদি হজের সাথে সম্পৃক্ত এরপরে আপনার মাথা মুন্ডন করা এটা হলো তিন নম্বর কাজ এরপরে আপনি মাথা মুন্ডন করার পরে এহরামের কাপড় খুলে ফেলবেন এহরামের কাপড় খুলে গোসল করে আপনি স্বাভাবিক পোশাক পরিধান করবেন বাকি দুইটা কাজ স্বাভাবিক পোশাকে একটা হলো তাওয়াফ ফরজ তাওয়াফ আর একটা হলো সাই করা তবে সাইটা হজ্জে কারান এবং হজ্জে এফরাত যারা করবে তাদের ক্ষেত্রে এখানে আলাদা একটি মাস আলা আছে মানে তারা যদি প্রথমবার তাও ওমরা করার সময় তাওয়াফের সাথে সাই করে তাহলে দ্বিতীয়বার এখানে সাই করা লাগবে না কিন্তু যারা হজ্জে তামাত্ম করবেন তাদের দুইবারেই সাই করতে হবে দুইবারেই সাই করা ওয়াজিব এবং অধিকাংশ অনেক ইমামদের মতে ফরজ সাহাবি মাজাবে মালিকি মাজাবে হাম্বলি মাজাবে এটা ফরজ সাই করা দুইবারে করতে হবে আমরা সাথেও করতে হবে আবার তাওয়াফে জিয়ারতের সাথেও করতে হবে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর তাওয়াফ এবং সাই যদি ওই দিন না করতে পারে দশ তারিখে এগারো তারিখও করা যাবে বারো তারিখও করা যাবে এটা হলো ইমাম আবহানি হানিফা রহমতুল্লাহ মত আর হানাফি মাঝহাবের এই সয়বাইনের মত ইমাম আবু ইসুফ ইমাম মোহাম্মদ রাহিমাউল্লাহর মত হলো যে এর পরেও করা যাবে পুরা জিলহজ মাসও করা যাবে তবে উত্তম হলো আমরা বারো তারিখের মধ্যে যাতে শেষ করে ফেলতে পারি এটা চেষ্টা করতে হবে আর এর সাথে চাই মোটামুটি হজের কাজ শেষ আর একটা কাজ বাকি থাকে সেটা হলো কি তাওয়াফে বিদা তাওয়াফে বিদাটা হলো যারা আমরা বাইরের থেকে গেছি যারা আমরা মক্কা ছেড়ে দেশে চলে আসব যেদিন চলে আসব সর্বশেষ আল্লাহর গড়ের সাথে সাক্ষাৎ এটার নাম তাওয়াফুল বিদা এটা হজর একটা ওয়াজিব তবে কেউ যদি যেদিন তাওয়াফে জিয়ারত করলো সেই দিনে যদি চলে আসে তার আর আলাদা তাওয়াফে বিদা করা লাগবে না অর্থাৎ তাওয়াফ জিয়ারত করে দেশে চলে আসছে এগারো তারিখ বা বারো তারিখে তারা তাওয়াফে বিদা লাগবে না ওই এক তাওয়াফেই তাওয়াফে জিয়ারত হবে তাওয়াফে বিদাও হবে আর যদি পরে যেদিন আসবেন সেদিন সর্বশেষ তাওয়াফ করা এটা ওয়াজিব তবে অনেকে আবার তাওয়াপ করার পরে দেখা যায় জামাতে নামাজ পড়তে যায় না বলে যে আল্লাহর ঘর থেকে বিদায় নিয়ে আসছি বিদায় নিয়ে আসলেও যতবার যতক্ষণ থাকবেন আপনি অনেক সময় গাড়ি দেরি হইতে পারে আসতে দেরি হইতে পারে যতক্ষণ মক্কাতে আপনি অবস্থান করতেছেন ততবার আপনি জামাতে যাই চলা তাদের করে আসবেন কোনো অসুবিধা নেই তাওয়াফুল বিদা হয়তো আগে করে ফেলছেন তাওফুল বিদা করা মানে ইনো যে আপনি আর আল্লাহর ঘরে সীমানায় যেতে পারবেন না তাওফুল বিদা ওয়াজিব আদায় হয়ে গেছে এরপরে আপনি জামাত করার জন্য যেতে পারেন তো আলহামদুলিল্লাহ এর বাইরে আরও যে মশালাগুলো আছে আপনাদের সাথে সবার সাথে আলেমালামারা থাকবেন তাদের থেকে জেনে নিবেন আর সবাই তো সময় সময় ওলামা ইকরাম সেখানে আলোচনা করবেন মিনায় আরাফাত সব জায়গায় আলোচনা হবে মাসালা মাসাইল বলে দেওয়া হবে এর মাধ্যমে শেখার চেষ্টা করবেন আর এখন থেকে নিজেরাও একটু পড়াশোনা করবেন জানার চেষ্টা করবেন বিশেষ করে কিছু কিছু দোয়া আছে অনেক হাজি ভাই বোন এই দোয়াগুলো জানে না তালবিয়াটাও ভালো করে মুখস্থ করে না হজ করতে যায় তালবিয়াটাও জানে না তালবিয়া কি করে গানের সুরে সুরে পড়ে একজনের নেতৃত্ব দেয় বাকিরা সাথে সাথে পড়ে এটা কিন্তু সুন্নতের খেলাফ তালবিয়া পড়তে হবে একা একা দল বেঁধে না তালবিয়া আপনি নিজে নিজে তালবিয়া পড়বেন এটা জামাতবদ্ধ না অনেকে দেখা যায় একজনের নেতা বানায় বাকিরা সবাই লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক সবাই বলে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক এটা সুন্নতের খেলাফ পদ্ধতি এটা অন্যদের ডিস্টার্ব হয় অন্যদের সমস্যা হয় বিভিন্ন জায়গায় এজন্য এইভাবে না করে নিজে নিজে সহিশুদ্ধভাবে তাল বিয়ে শিখবেন আরাফর ময়দানের দোয়া শিখবেন তাওয়াফের ক্ষেত্রে কি দোয়া পড়বেন সাইয়ের ক্ষেত্রে কি দোয়া পড়বেন মিনিমাম কিছু দোয়া এগুলো এখন থেকে মুখস্থ করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জা মাবরুর করার তৌফিক দান করুন একজন ভাই জানতে চেয়েছেন মদিনা থেকে আসার সময় কি ওমরান নিয়ত করব। নাকি হজের নিয়ত করব। মদিনা থেকে যদি আপনি আগে চলে আসেন অর্থাৎ সাতে জিল হজের আগে চলে আসেন সাতে জিল হজের আগে তাহলে আপনি ওমরান নিয়ত করে আসবেন জুল হোলাইফা থেকে ওমরান নিয়ত করে আসবেন আসি এখানে ওমরা করবেন ওমরা করে আবার হালাল হয়ে যাবেন আবার সাত তারিখে আপনি নতুন করে এহরাম শুরু করবেন আজ যদি আপনি সাত তারিখে মদিনা থেকে আসেন সাত তারিখে আপনি মদিনা থেকে রওনা দিচ্ছেন তাহলে আর আপনি আলাদা করে উমরার নিয়তে আসবেন না আপনি ওখান থেকে হজের নিয়তে চলে আসবেন তবে হজের নিয়তে এসে আপনি ওমরা করতে পারবেন কথাটা বুঝতে পারছি মানে আসবেন হজের নিয়তেই জুল হোলাইপা থেকে আপনি হেরাম বেদে নিয়ত করবেন লাভবাহিক হাত যান হজের নিয়ত করবেন কিন্তু হজের নিয়ত করেও আপনি এসে প্রথমে আপনি তাওয়াব সাই করে উমরা করতে পারবেন তবে হলক করবেন না মানে মাথা মুন্ডন করতে পারবেন না এসে আপনি তাওয়াপ করবেন সাই করবেন বাস এরপরে আপনি মিনায় চলে যাবেন এরাম আর খুলবেন না যদি সাত তারিখে আসেন সাতের আগে আসলে আপনি এরাম খুলে ফেলবেন আবার নতুন করে আপনি হজের জন্য এরাম পারবেন মদিনা থেকে হজ্জে কারান করা যাবে কিনা মদিনা থেকে হজ্জে কারান করা যাবে না মদিনা থেকে হজ্জে কারান করবে যারা মদিনার অধিবাসী আহলে মাদিনা অথবা বাংলাদেশি বা অন্য দেশে কিন্তু সেখানে স্থায়ীভাবে পারমানেন্ট চাকরি করে তারা মদিনা থেকে হজে কেরান করতে পারবে কিন্তু আমরা যারা বাংলাদেশি এখান থেকে যাব হজে তারা মদিনা থেকে হজ্জে কেরান করা যাবে না হজ্জে কেরান করলে আপনার প্রথম যে মিকাপ পড়বে সেই মিকাপ থেকে হজ্জে কেরান শুরু হবে অর্থাৎ আপনি বিমানে যাওয়ার সময় যেখানে আপনি এহরাম বাঁধলেন এই এহরামটাই আপনি মদিনা যান যেখানে যান ওই এই এহরামই থাকবে এটাই হজ্জে কেরান মদিনা গেলেও আপনি এহারাম খুলতে পারবেন না মদিনা যেতে পারবেন মাঝখান দিয়ে কিন্তু আপনি ওই এহারাম অবস্থায় থাকতে হবে মদিনা থেকে এসে হজ্জে কেরান করতে পারবেন না আচ্ছা, এহরাম কোথা থেকে বানতে হবে যাওয়ার সময় যাওয়ার সময় আপনি সার্বিক প্রস্তুতি নেবেন এহরামের আপনি বাড়ি থেকে বাড়ি থেকে বা হজ ক্যাম্প থেকে বা এয়ারপোর্ট থেকে এখানে বিমানে ওঠার আগে বিমানে ওঠার আগে সব প্রস্তুতি নিয়ে নেবেন অর্থাৎ এহরামের কাপড়ও পরে ফেলবেন তারপরে আপনি গোসলও করে ফেলবেন অজু করে দুই রেখা তাহিয়াতুল উজু সলাত আদায় করে ফেলবেন সব করে ফেলবেন কিন্তু নিয়তটা করবেন না নিয়তটা উত্তম হলো সুন্নত হলো আপনি মিকাতে পৌঁছার আগে শেষ মুহূর্তে করা এজন্য আপনি যখন বিমানে উঠবেন বিমানে উঠার পরে যদি মনে করেন যে আপনার ঘুম চলে আসতে পারে ঘুম এসে গেছে এই ফাঁকে দিয়ে মিকাত অতিক্রম করে ফেলছে তাহলে আপনি উঠে বিমানে বসে নিয়ত করে ফেলবেন আর যদি মনে করেন যে না এত তাড়াতাড়ি নিয়ত আসবে ঘুম আসবে না বা চার পাঁচজন আছি একজনের ঘুম আসলেও আর বাকিরা খেয়াল করাই দিবে যে ভাই মিকাত আসছে ঘোষণা দিছে নিয়ত করেন তাহলে আপনি ওই পর্যন্ত বিলম্ব করা মিকাতের আগ পর্যন্ত বিলম্ব করে তারপরে নিয়ত করবেন এটা হলো সুন্নত তবে আপনি বিমানে ওঠার আগে নিয়ত করে ফেললেও কোনো অসুবিধা নেই হজ ক্যাম্প থেকে নিয়ত করলেও কোনো অসুবিধা নেই কিন্তু নিয়ত যখন করবেন তখন থেকে এহরামের বিধিবিধান প্রযোজ্য হবে তখন কিন্তু কঠিন আপনি নিয়ত করে ফেললে এর আগ পর্যন্ত আপনি এহরামের কাপড় পরা মানে আপনি এহরামের হুকুম আকাম প্রযোজ্য হবে না কিন্তু যখন নিয়ত করবেন তখন থেকে এহরামের হুকুম আকাম প্রযোজ্য হবে আচ্ছা, মদিনা থেকে হজের উদ্দেশ্যে আসার সময় এটা হলো যে জুল হোলাইফা মদিনা থেকে আসলে জুল হোলাইফা থেকেই আপনি আপনি নিয়ত করে চলে আসবেন আর হজের সময় কোরবানি করলাম দেশে কি আবার করতে হবে এটা তো আমরা একটু আগে বলছি যে হজের সময় কোরবানি হবে না হজে তো কোরবানি নেই হজের এটার নাম কোরবানি নেই এটার নাম হলো হাদি এটা হজের ওয়াজিব এই হাদি জবাই করা এটা ওয়াজিব হজ্জে তামাত্ম এবং হজ্জে কারানোর জন্য করতেই হবে হজ্জে এফরাদ হলে করা লাগবে না আর ইচ্ছা করলে আপনার দেশে করতে পারবে সেটা নফল কোরবানি সেটা ওয়াজিব হবে না কারণ আপনি দেশে নাই আপনি মুসাফির অবস্থায় আছেন ওখানে তাহলে তো আপনার উপরে এখানে কোরবানি ওয়াজিব হবে না তবে বাড়িতে ইচ্ছা করলে ফ্যামিলি থেকে দিতে পারবে নফল কোরবানি হিসাবে আর না দিলেও কোনো অসুবিধা নেই জি জি জি আচ্ছা এরপরে বদলি হজ কে করতে পারবে বদলি হজ যিনি আগে একবার হজ করেছেন এরকম ব্যক্তি বদলি হজ করবেন আর বদলি হজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যিনি হজের হুকুম আকাম বিধিবিধান জানেন সুন্নতের এত্তাবা করেন আলেমলামা ভালো মানুষ এরকম লোকদেরকে দিয়ে হজ্জে বদল বদলি হজ করানোটা উত্তম এমন ব্যক্তি পাঠালেন যিনি হজের হুকুম আকাম জানে না কিছুই জানে না নিয়ম কারণ সেটা না করে তবে খেয়াল রাখতে হবে যাতে যিনি হজ্জে বদল করবেন তিনি আগে হজ করছেন এরকম হবেন যদিও কোনো কোনো আলেম বলছেন যে এরকম লোক না পাওয়া গেলে যিনি করেন নাই তাকে দিয়েও করানো যাবে কিন্তু সরাসরি নবিসামের হাদিস আছে যে নবিসাম সোবরামা নামক একজন সাহাবিকে দেখলেন যে তিনি হজের সময় আরেকজনের পক্ষ থেকে হজের নিয়ত করতেছেন তিনি সোবরামার পক্ষ থেকে একজন সাহাবি হজের নিয়ত করতেছেন তো নবিসাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার নিজের হজ করছো বলছে যে না আমি নিজেরটা করিনি তো নবিসাম বলছেন যে ফাহুজ্জে আন নাফসিক সোম্মা হুজ্জে আন সোবরামা আগে তোমার নিজের হজ করো তারপরে সবরা আমার হজ করো হ্যাঁ, তো এই জন্য প্রথমে নিজেরটা আদায় করতে হবে তারপরে আপনার যার বদলি হজ করবেন তার করবেন তো আবার কেউ কেউ এখানে বলেন যে যাকে বদলি হজে পাঠাচ্ছে ওনার উপরে তো হজ পরজ না হ্যাঁ, তাহলে উনি নিজের হজ কিভাবে করবে এখন আপনি যখন কাউকে টাকা পয়সা দিয়ে পাঠাচ্ছেন যখন টাকা পয়সা দিচ্ছেন কিন্তু আপনি ওনার উপরে হজ পরজ ছিল না কিন্তু আপনি দেওয়ার পরে ওনার উপরে হজ ফরজ হয়ে গেছে এখন হজ করলে উনারটাই হবে আপনারটা আর হবে না মানে এতক্ষণ ওনার উপরে হজ ফরজ ছিল না কিন্তু আপনি টাকা দিচ্ছেন এই কারণে ওনার উপরে ফরজ হয়ে গেছে এবার ওনারটা হয়ে যাবে আপনারটা আর হবে না এই জন্য হজ ফরজ না হইলেও এক্ষেত্রে আপনি এমন ব্যক্তিকে দিয়ে এমন আলমদেরকে দিয়ে বা এমন নাক্কার দিনদার মানুষকে দিয়ে করাবেন যিনি আগে হজ করছেন যেই কাজগুলো ভুল করলে দম দিতে হবে দমটা দিতে হবে কোনো ওয়াজিব তরক হইলে যেমন নামাজে ওয়াজিব তরক হইলে আমরা সাজদায় সহুদি হজের মধ্যে কোনো ওয়াজিব তরক হইলে দম দিতে হয় অনেকে আবার মানে নির্দিষ্ট করে জানা না কোনো ওয়াজিব তরক হয়েছে কিনা সন্দেহ করে আপনার দম দেয় বলে যে এটা যদি ভুল ত্রুটি হয় আল্লাহ যাতে মাফ করে দেয় যেন আমার পক্ষ থেকে দম আপনি নামাজ পড়লেন নামাজ পড়ে ভুল হয়েছে কিনা কোনো ওয়াজিব আপনি জানেন না শেষদায় সহদি দিলেন যে যদি কোনো কান্তি ভুল হয়ে যায় আল্লাহ যাতে মাফ করে দেয় এই উদ্দেশ্যে প্রত্যেক নামাজে সেজদায় সহু দেন খালি তাহলে কি নামাজ হবে হজের ক্ষেত্রেও এরকম দুর্বল সন্দেহ পোষণ করা যাবে না যে আমার ভুল হইতে পারে নিশ্চিত যদি না জানেন যে আপনার কোনো ওয়াজিব তরক হয়েছে তাহলে আপনার এই দম দেওয়া দরকার নেই যদি নিশ্চিত কোনো ওয়াজিব হজের ওয়াজিবগুলো খেয়াল রাখবেন ওয়াজিবগুলো কি কি আপনার ওয়াজিব হলো যেমন আপনার আরাপার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত আপনার অবস্থান করা এটা ওয়াজিব সূর্য ডুবার আগে যদি চলে আসেন তো দম দিতে হবে তারপর মিকাতের আগে আপনার এহরামের পোশাক পরিধান করা এটা ওয়াজিব আপনি মিকাত পার হয়ে গেছেন তাও এহরামের পোশাক পরেন নাই তো দম দিতে হবে মোজদালিফা রাত্রিকালীন অবস্থান ওয়াজিব এটার যদি আপনি না করেন দম দিতে হবে তারপরে আপনার জামারা পাতন নিক্ষেপ করা এটা ওয়াজিব জামারা কোনো পাতন নিক্ষেপ করতে পারেন নাই কোনো কারণে মাথা মুন্ডন করা এটা ওয়াজিব এটা পারেন নাই তারপর হাদি জবাই করা ওয়াজিব এইরকম তারপর তাওয়াফে বিদা যে ওয়াজিবগুলো আছে এগুলো তরক হইলে কোনো কারণে ভুলবশত তাহলে দম দিতে হবে আচ্ছা কোন কাজগুলি না করলে হজ হবে না ওই যে তিনটা ফরজ এই তিনটা ফরজে যদি কোনো সমস্যা হয় তাহলে টোটালি হজে হবে না অর্থাৎ বিশেষ করে খেয়াল রাখতে হবে দশে হজ দশে জিলহজ আপার ময়দানের সীমানার মধ্যে অবস্থান করতে হবে আবার সীমানার বাইরে বসে রয়েছেন সারাদিন নয় হজ নয় হজ আপনি যদি আপার সীমানার বাইরে যাই বসে থাকেন বাইরে বসে আবাদত বন্দী করতেছেন তাহলে আপনার হজে হয় নাই এই জন্য আপার ভিতরে অবস্থান করতে হবে এই অবস্থানটা ফরজ তারপরে আপনার তাওয়াফে জিয়ারত ফরজ আর এহরাম ফরজ এই তিনটা ফরজ না হইলে টোটালি হজে হবে না এগুলো আবার দম দিলেও কাজ হবে না ফরজ দম দিলে হবে না ওয়াজিবের জন্য শুধু দম দিতে হবে আচ্ছা ওমরা হজ করতে কি কয়বার করা যাবে ওমরা তো হজ না এটা আরেক ভ্রান্ত ধারণা আমাদের দেশে আমাদের দেশের অনেক লোকেরা ওমরা হজ বলে ওমরা হজ না ওমরা ওমরা হজ হজ দুটা দুই জিনিস একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত আপনি কয়েক লক্ষ ওমরা মিলাইলেও একটা হজের সমান হবে না হজ এক জিনিস ওমরা ভিন্ন জিনিস ওমরা হলো একটা সুন্না ওমরা আপনি প্রতি বছরও করতে পারেন কোনো অসুবিধা নাই ওমরা কয়বার করবেন এটা নির্দিষ্ট করা নাই হজ জীবনে একবার করা ফরজ এরপরেও আপনার কাছে কোটি কোটি টাকা থাকলেও প্রতি বছর হজে যাওয়া ফরজ না একবার করছেন জীবনে বাস ফরজিয়ত আদায় হয়ে গেছে আর ওমরা আপনি ইচ্ছা করলে বছরে কয়েকবারও যাইতে পারেন হ্যাঁ, তবে সালামের একটা হাদিসে নিষেধ করা হয়েছে যে একবার মাথা মুন্ডন করার পরে এই চুলগুলো আবার মুন্ডন করার উপযুক্ত হওয়ার আগে কেউ যেন ওমরা না যায় এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন মিনিমাম ছয় মাস এই চুলগুলা আবার মুন্ডনের উপযোগী হইতে মিনিমাম ছয় মাস এই জন্য ছয় মাস আগে দ্বিতীয়বার ওমরা যাওয়াকে ইমাম সাফি এবং ইমাম আহমদ মাকরু বলছেন ইমাম আবনিফা রহমতুল্লাহ নির্দিষ্ট দিন নির্ধারণ করেন নাই কিন্তু একেবারে ঘন ঘন পড়া এটাকে মাকরু বলছেন তো এই জন্য ওই আবার হজে গিয়ে দেখা যায় আমাদের কোনো কোনো ভাই বোন ওইটাই বলতেছে যে হজে গিয়ে অনেক বাইকে দেখা যায় প্রতিদিন কয়েকটাও করে ওমরা সকালে একটা দুপুরে একটা বিকালে একটা আয়সা মসজিদে পাঁচ রিয়াল দিয়ে যায় আবার আসে আসি এসে খালি ওমরা করে মনে করে যে জীবনে একবার আসতে পারছি মা বাবা পূর্বপুরুষ যা আছে সবার নামে নামে ওমরা ওমরা যদি এত সহজ হইতো এই পদ্ধতি রাসুসাল্লামের পদ্ধতি না ওমরা শুধু একবারে করবেন আর মায়ের জন্য বাবার জন্য করতে চাইলে আবার বাংলাদেশে আসি আবার নতুন করে যাবেন আয়সা মসজিদ আমার আপনার জন্য মেকাত না এটা খেয়াল রাখবেন আয়সা মসজিদ মিকাত হলো তিন শ্রেণীর লোকের জন্য মিকাত এক শ্রেণীর লোক হলো যারা আহালে মাক্কা যারা মক্কার স্থায়ী বাসিন্দা তাদের জন্য মিকাত আরেক শ্রেণীর লোক হলো যারা স্থায়ী বাসিন্দা না কিন্তু স্থায়ীভাবে থাকার পারমিশন পাইছে যেমন আমাদের দেশ থেকে কাজ করতে যায় তাদেরকে ওখানে স্থায়ীভাবে পারমিশন দিছে তুমি এখানে থাকতে পারবা আমাদেরকে আমাদের ভিসার মধ্যে লেখা থাকে মাউসামল হাজ হজর মৌসুমে হজর মৌসুমের পরে থাকলে আপনার ফিটে ওখান থেকে বের করা হবে তাহলে আপনাকে ওখানে স্থায়ী থাকার পারমিট দেওয়া হয় নাই যাদের স্থায়ী থাকার পারমিট দেওয়া হয়েছে তাদের জন্য আয়সা মসজিদ মিকাত আরেকটা হলো অসুস্থ মহিলাদের জন্য এটা মিকাত যে অসুস্থতার জন্য তিনি ওমরা করতে পারেন নাই পরে সুস্থ হয়েছেন তার জন্য মিকাত আপনি আমি কি তিন শ্রেণীর মধ্যে পড়ি কিনা যদি না পড়ি তাহলে আয়সা মসজিদ থেকে ওমরা করলে আপনার ওমরা হবে না আপনার যদি ওমরা করতে চান তা আপনি আবার ওই যে গুলো আছে ইয়ালাম পার হয়ে চলে আসতে হবে অথবা ওই যে জুল হোলাইফা পার হয়ে ওদিকে যাইতে হবে বাহিরের যে মেকাতগুলো এই মেকাতগুলো অতিক্রম করে তারপরে আবার যাইতে হবে এজন্য সকাল বিকাল মা বাবা সবার জন্য ওমরা করা এটা নবিসামের সুন্নতের খেলাফ ইসলাম বিদায় যে একটাই ওমরা করছেন সাহবাইকেরাম একটাই ওমরা করছেন এক সফরে একাধিক ওমরা করেন নাই তবে কেউ যদি মদিনা সফরে যান মদিনা থেকে যেহেতু আরেকটা মিকাত আপনি অতিক্রম করে আসবেন তখন আরেকটা উমরা করতে পারবেন তাইফ হ্যাঁ, থেকেও যদি ওই দিক থেকেও আসেন ওই দিক থেকেও একটা মিকাত আছে ওই মিকাত অতিক্রম করে করতে পারবেন হ্যাঁ, তাওয়াফ অসংখ্যবার তাওয়াফ ডেলি পাঁচবার দশবার যতবার পারেন আর তাওয়াফের স্বভাবটাই আপনি মায়ের জন্য বাবার জন্য সবার জন্য এবার তাওয়াফটা করতেছেন আপনি নিয়োগ করবেন যে আল্লাহ এই তাওয়াফটা স্বভাব আমার আব্বার কবরে পৌঁছায় দিও এই তাওয়াবটা সব আমার আম্মার কবরে পৌঁছায় দিও এটা আমার ভাইয়ের কবরে পৌঁছায় দিও এটা আমার বোনের জন্য এটাও মুখের জন্য বাস শত শত করতে পারেন এটা যত করবেন তত লাভ একবার তাওয়াফ করলে নবিসাম বলছেন একটা গোলাম আজাদ করা সওয়াব সুহান আল্লাহ এবার যতবার করতে পারেন হ্যাঁ, কিন্তু ওই কোন অনেক ভাই আছে তাওয়াফ করে না শুধু আয়সা মসজিদে দৌড়াদৌড়ি করে শুধু উমরা করে হ্যাঁ, এটা না করাই উত্তম না করে শুধু বেশি বেশি তাওয়াফ করবেন সুহান আকাল্লাহ হামদিকা أشهد أن لا إله إلا أنت